রহমান রাহিম সারা দুনিয়া জুড়ে আজ চলছে অসুরের রাজত্ব হিংসা হানাহানি আর বিদ্বেষের অনলে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে শান্তিপ্রিয় নিরীহ মানুষগুলো পৃথিবীর মানচিত্র হতে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব বিনাশে শয়তানের অনুগত চক্রসমূহ সুপরিকল্পিত নীল নকশা অনুযায়ী তাদের চাল বিছিয়ে চলেছে প্রতিনিয়ত সত্যের বিজয় পতাকা উদ্দিনের লক্ষ্যে অসত্য ও অসুন্দর দাফনের বিপ্লবী শপথে যে জাতি উজ্জীবিত সেই মুসলমানদের স্বীয় কর্তব্য ভুলিয়ে দিতে অপসংস্কৃতির যে মোহজাল শয়তানি চক্র ছড়িয়ে দিয়েছে তা ছিন্ন করা না গেলে বিশ্বব্যাপী চলতে থাকা অন্যায় অত্যাচার জুলুম নিপীড়নের প্রতিরোধ সম্ভব নয় সম্ভব নয় ইরাক আফগান কাশ্মীর ও ফিলিস্তিনে অবর্ণনীয় জুলুমের শিকার আমার মা ভাই বোনদের উদ্ধার করা হে মুসলিম যুবক আর কত কাল তুমি ওদের জালে আটকে রাখবে তোমার বিপ্লবী সত্তা কতকাল তুমি মুখ বুঝে সহ্য করে যাবে তোমার মায়ের চরমতম অপমান কতদিন তোমার বোনের আত্মচিৎকার শুনেও অবনত মস্তকে দাঁড়িয়ে থাকবে কাপুরুষের মতো লাখো শিশুর বুক ফাটা না দেও কি তোমার গাফলতি ঘুম টুটবে না অথচ এমন তো হবার কথা নয় তুমি তো তুমি তো সেই বীর মুজাহিদের সন্তান যারা নিজেদের কলিজার ঘাম দিয়ে যবনিকা পাত ঘটিয়েছিলেন সকল জুলুম অন্যায় আর ক্ষুদাগ্রহিতা তুমি স্মরণ করে দেখো তোমার পূর্বসূরী ওমর আলী হামজা তারিক মুসা আর সালাদিনের অগ্নি ছড়া ইতিহাস যাদের এক হুঙ্কারে কেঁপে উঠত দাম্ভিক জালিমের শাহী মসনত তুমি তো তাদেরই উত্তর শুনি তবে কেন এত দ্বিধা কেন এত শঙ্কা ওঠো জাগো ঘুরিয়ে দাও সকল জালিমের রাজপ্রাসাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দাও সংগ্রামের রণডঙ্কা দুনিয়া জুড়ে আবারও কায়েম করো শান্তির সোনালী রাজ এ আহ্বানকে অবলম্বন করে ইসলামী সঙ্গীত জগতের অনন্য প্রতিভা বিপ্লবী কলম শৈলীর শিল্পী জাকির হাসানের প্রথম পরিবেশনা নারায়ে তাকবীর ইসলামী সঙ্গীতের সেরা আয়োজন নারায়ে তাকবীর তাকবীর তাকবীর তাকবীর